লুত আলাহিসাল্লাম বললেন হায় তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم মেহমান ফেরেস্তাগন বলল হে লুত আলাইসালাম আমরা তোমাদের পালন কর্তার পক্ষ হতে প্রেরিত ফেরেস্তা এরা কখনো তোমার দিকে পৌঁছতে পারবে না ব্যাস তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায় কিন্তু তোমার স্ত্রী নিশ্চয় তার উপরও ওটা আপত্ত হবে যা ওদের লোকজন নিয়ে বাইরে চলে যাও আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায় কিন্তু তোমার স্ত্রী নিশ্চয় তার উপরও ওটা আপত্তিত হবে যা ওদের উপর আপতিত হবে ভোরবেলায় তাদের প্রতিশ্রুতির সময় ভোর কি খুব কাছে নয় عند ربك وما هي من الظالمين ببعيد অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল তখন আমি উক্ত জনপদকে উপরকে নিচে করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম যার প্রতিটি তোমার পালনকর্তার নিকট চিহ্নিত ছিল আর তা পাপিষ্ঠদের থেকে খুব দূরেও নয় وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط আর মাদায়ানবাসীদের প্রতি তাদের ভাই সোয়াইব আলাহিসাল্লামকে প্রেরণ করেছি তিনি বললেন হে আমার কওম আল্লাহর বন্দিগি করো তিনি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই আর পরিমাপে ও ওজনে কম দিও না আজ আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখছি কিন্তু আমি তোমাদের উপর এমন একদিনের আজাবের আশঙ্কা করছি যে দিনটি পরিবেষ্টনকারী ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ আর হে আমার জাতি ন্যায়নিষ্ঠার সাথে ঠিকভাবে পরিমাপ করো ও ওজন দাও এবং লোকদের জিনিসপত্রে কোনরূপ ক্ষতি করো না আর পৃথিবীতে ফাসাদ করে বেড়াবে না আল্লাহ প্রদত্ত উদ্বৃত্ত তোমাদের জন্য উত্তম যদি তোমরা ইমানদার হও আর আমি তো তোমাদের উপর সদা পর্যবেক্ষণকারী নই قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل أو أن نفعل في তারা বলল হে সোয়াইব আলাইসাল্লাম আপনার নামাজ কি আপনাকে এটাই শিক্ষা দেয় যে আমরা ওই উপাস্যদের পরিত্যাগ করব আমাদের বাপ দাদারা যাদের উপাসনা করত অথবা আমাদের ধন সম্পদে ইচ্ছা মতো যা কিছু করে থাকি তা ছেড়ে দেব আপনি তো একজন খাসা মহৎ ব্যক্তি ও সৎপথের পথিক قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب সোয়াইব আলাইসাল্লাম বললেন হে দেশবাসী তোমরা কি মনে করো আমি যদি আমার পরওয়ারদিগারের পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপর কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ হতে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন তবে কি আমি তাঁর হুকুম অমান্য করতে পারি আর আমি চাই না যে তোমাদেরকে যা ছাড়াতে চাই পরে নিজেই সে কাজে লিপ্ত হব আমি তো যথাসাধ্য শোধরাতে চাই আল্লাহর মদত দ্বারাই কিন্তু কাজ হয়ে থাকে আমি তাঁর উপরে নির্ভর করি এবং তাঁরই প্রতি ফিরে যাই ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد আর হে আমার জাতি আমার সাথে জিত করে তোমরা নূহ বা হুদ অথবা সালে আলাইসালামের কওমের মতো নিজেদের উপর আজাব ডেকে আনবে না আর লুতের জাতি তো তোমাদের থেকে খুব দূরে নয় আর তোমাদের পালন কর্তার কাছে মার্জনা চাও এবং তারই পানে ফিরে এসো নিশ্চয়ই আমার পরওয়ার দিগার খুবই মেহেরবান অতি স্নেহময় তারা বলল হে সোয়াইব আলাইসাল্লাম আপনি যা বলেছেন তার অনেক কথাই আমরা বুঝিনি আমরা তো আপনাকে আমাদের মধ্যে দুর্বল ব্যক্তিরূপে মনে করি আপনার ভাই বন্ধুরা না থাকলে আমরা আপনাকে প্রস্তার আঘাতে হত্যা করতাম আমাদের দৃষ্টিতে আপনি কোন মর্যাদাবান ব্যক্তি নন সোয়াইব আলাহাম বললেন হে আমার জাতি আমার ভাই বন্ধুরা কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে প্রভাবশালী আর তোমরা তাকে তো বিস্তৃত হয়ে পেছনে ফেলে রেখেছ নিশ্চয়ই তোমাদের কার্যকলাপ আমার পালন কর্তার আয়ত্তে রয়েছে ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب হে আমার জাতি তোমরা নিজ স্থানে কাজ করে যাও আমিও কাজ করছি অচিরে জানতে পারবে কার উপর অপমানকর আজাব আসে আর কে মিথ্যাবাদী আর তোমরাও অপেক্ষায় থাকো আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম وأخذت الذين فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود আর আমার হুকুম যখন এলো আমি সোয়াইব আলাহিসাল্লাম ও তার সঙ্গী ইমানদারগণকে নিজ রহমতে রক্ষা করি আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন পতিত হল ফলে ভোর না হতেই তারা নিজেদের ঘরে উপুর হয়ে পড়ে রইল যেন তারা সেখানে কখনো বসবাসই করেনি জেনে রাখো সামুদের প্রতি অভিসম্পাদের মতো মাদিয়ানবাসীর উপরে অভিসম্পাদ ফিরআউন আর আমি মুসা আলাহিসাল্লামকে প্রেরণ করি আমার নিদর্শনাদি ও সুস্পষ্ট সনদ সহ ফিরাউন ও তার পারিষদ বর্গের কাছে তবুও তারা ফিরাউনের হুকুমে চলতে থাকে অথচ ফিরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود কিয়ামতের দিন সে তার জাতির লোকদের আগে আগে থাকবে এবং তাদেরকে জাহান নামের আগুনে পৌঁছে দেবে আর সেটা অতীব নিকৃষ্ট স্থান যেখানে তারা পৌঁছেছে আর এ জগতেও তাদের পিছনে লানত রয়েছে এবং কেয়ামতের দিনেও অত্যন্ত জঘন্য প্রতিফল যা তারা পেয়েছে এ হচ্ছে কয়েকটি জনপদের সামান্য ইতিবৃত্ত যা আমি আপনাকে শোনাচ্ছি তন্মধ্যে কোন কোনটি এখনো বর্তমান আছে আর কোন কোনটি শিকড় কেটে দেওয়া হয়েছে وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب আমি কিন্তু তাদের প্রতি জুলুম করিনি বরং তারা নিজেরাই নিজের উপর অবিচার করেছে ফলে আল্লাহকে বাদ দিয়ে তারা যেসব মাবুদকে ডাকত আপনার পালনকর্তার হুকুম যখন এসে পড়ল তখন কেউ কোনো কাজে আসলো না তারা শুধু বিপর্যয় বৃদ্ধি করল وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد আর তোমার পরওয়ারদিগার যখন কোনো পাপপূর্ণ জনপদকে ধরেন তখন এমনি ভাবেই ধরে থাকেন নিশ্চয় তার পাকড়াও খুবই মারাত্মক বড়ই কঠোর নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে এমন প্রতিটি মানুষের জন্য যে আখিরাতের আজাবকে ভয় করে তা এমন একদিন যেদিন সব মানুষই সমবেত হবে সেদিনটি যে হাজিরের দিন وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد আর আমি যে তা বিলম্বিত করি তা শুধু একটি ওয়াদার কারণে যা নির্ধারিত রয়েছে যেদিন তা আসবে সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না অতপর কিছু লোক হবে হতভাগ্য আর আমি যে তা বিলম্বিত করি তা শুধু একটি ওয়াদার কারণে যা নির্ধারিত রয়েছে যেদিন তা আসবে সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না অতপর কিছু লোক হবে হতভাগ্য আর কিছু লোক সৌভাগ্যবান فأما الذين شقوا ففي النار لهم অতএব যারা হতভাগ্য তারা দোজখে যাবে সেখানে তারা আর্তনাদ চিৎকার করতে থাকবে তারা সেখানে চিরকাল থাকবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে তবে তোমার প্রতিপালক অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা নিশ্চয় তোমার পরওয়ার দিগার যা ইচ্ছা করতে পারেন سعدوا ففي الجنة خالدين فيها خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ আর যারা সৌভাগ্যবান তারা বেহেস্তের মাঝে সেখানে চিরদিন থাকবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে মাঝে সেখানে চিরদিন থাকবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে তবে তোমার প্রভু অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা এ দানের ধারাবাহিকতা অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা এ দানের ধারাবাহিকতা কখনো ছিন্ন হওয়ার নয় فلا تك في مرية مما يعبد هؤلاء অতএব তারা যেসবের উপাসনা করে তুমি সে ব্যাপারে কোনরূপ ধোঁকায় পড়বে না তাদের পূর্ববর্তী বাপ দাদারা যেমন পূজা উপাসনা করত এরাও তেমন করছে আর নিশ্চয় আমি তাদেরকে আজাবের ভাগ কিছুমাত্র কম না করেই পুরোপুরি দান করব ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم আর আমি মুসা ইসলামকে অবশ্যই কিতাব দিয়েছিলাম অতপর তাতে বিরোধ সৃষ্টি হল মুসা ইসলামকে অবশ্যই কিতাব দিয়েছিলাম অতপর তাতে বিরোধ সৃষ্টি হল মুসা ইসলামকে অবশ্যই কিতাব দিয়েছিলাম অতপর তাতে বিরোধ সৃষ্টি হল বলা বাহুল্য তোমার পালনকর্তার পক্ষ থেকে একটি কথা যদি আগেই বলা না হতো তাহলে তাদের মধ্যে চূড়ান্ত ফয়সলা হয়ে যেত তারা এ ব্যাপারে এমনই সন্দেহ প্রবণ যে কিছুতেই নিশ্চিত হতে পারছে না আর যত লোকই হোক না কেন যখন সময়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 যদি ইচ্ছা করতেন তবে অবশ্যই সব মানুষকে একই পথের পথিক করে দিতে পারতেন তোমার পালনকর্তা যাদের উপর রহমত করেছেন তারা বাদে সবাই চিরদিন মতভেদ করতেই থাকবে এবং এজন্যই তাদেরকে সৃষ্টি করেছেন আর তোমার আল্লাহর কথাই পূর্ণ হল যে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দ্বারা একযোগে ভর্তি করব وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين আর আমি রসুলগণের সবকিছু বৃত্তান্তই তোমাকে বলছি যা দ্বারা তোমার অন্তরকে মজবুত করছি আর এভাবে তোমার নিকট মহাসত্য এবং ইমানদারদের জন্য নসিহত ও স্মরণীয় বিষয়বস্তু এসেছে وقل যারা ইমান আনে না তাদের বলে দাও যে তোমরা নিজ নিজ অবস্থায় কাজ করে যাও আমরাও কাজ করে যাই এবং তোমরাও অপেক্ষা করতে থাকো আমরাও অপেক্ষায় রইলাম আল্লাহর কাছেই আছে আসমান ও জমিনের গোপন তথ্য আর সকল কাজের প্রত্যাবর্তন তারই দিকে অতএব তারই বন্দিগি করো এবং তারই উপরে ভরসা রাখো আর তোমাদের কার্যকলাপ সম্বন্ধে তোমার প্রতিপালক কিন্তু বেখবর নন